কোনো দিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি কোনো দিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি ও কামলিওয়ালা ও কাউসারওয়ালা ও কামলি তোমার ছবি এই মনে আঁকি কোনোদিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি কোনোদিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি তোমার বিরহে কাঁদে আজমন তোমার দেখা পেতে বেকুলে নয়ন তোমার বিরহে কাঁদে আজমন তোমার দেখা পেতে বেকুলে নয়ন স্বপ্ন মাঝে তুমি দিও দেখা সে আশা বুকে রাখি সেই আশা বুকে রাখি ও কামলিওয়ালা ও কৌসারওয়ালা ও কামলিওয়ালা ও কৌসারওয়ালা তোমার ছবি মনে আঁকি কোনো দিনও পাবো না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি কোনো দিনও পাবো না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি তোমার আলোতে কেটেছে আধার পথের দিশারি তুমি যে সবার তোমার আলোতে কেটেছে আধার পথের দিশারি তুমি যে সবা স্বপ্ন মাঝে তুমি দিও দেখা সেই আশা বুকে রাখি সেই আশা বুকে রাখি ও কমলিওয়ালা ও কৌসারওয়ালা ও কমলিওয়ালা ও কৌসারওয়ালা তোমার ছবি এই মনে আঁকি কোনোদিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি কোনো দিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি ও কামলিওয়ালা ও কাউসারওয়ালা ও কামলিওয়ালা ও কাউসারওয়ালা তোমার ছবি এই মনে আঁকি কোনো দিনও পাব না তোমার দেখা আশায় আশায় চেয়ে থাকি আশায় আশায় চেয়ে থাকি আশায় আশায় চেয়ে থাকি